নবী তোমার প্রেম কবিতা নিত্য দিনে লিখি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি নবী তোমার প্রেম কবিতা নিত্য দিনে লিখি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি গাছ গাছালি বন বনানি পুষ্প কাননে তোমার হাসির ঝিলিকে দেখি এই দুনয়নে গাছ গাছালি বন বনানি পুষ্প কাননে তোমার হাসির ঝিলিকে দেখি এই দুনয়নে তোমার বাবার আশায় আমি পথ চেয়ে থাকি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি নবি তোমার প্রেম কবিতা নিত্য দিনে লিখি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি নবী তোমার প্রেম কবিতা নিত্য দিনে লিখি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি মিটি মিটি রূপ তারকা হাসে আকাশ পানে তোমার আগমনে তসবি জপে সৃজন জনে মিটি মিটি রূপ তারকা হাসে আকাশ পানে তোমার আগমনে তসবি জপে সৃজন জনে তুমি আমার পথের দিশা তোমায় শুধু ডাকি আমি তুমি বুঝো নাকি নবি তোমার প্রেম কবিতা নিত্য দিনে লিখি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি নবী তোমার প্রেম কবিতা নিত্য দিনে লিখি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি নবী তুমি ফুল বাগানে রূপ ছড়ানো ফুল তোমার রূপে ফুলের হয়েছে বেকুল নবী তুমি ফুল বাগান আমি পাগল আমি তুমি বুঝো নাকি নবী তোমার প্রেম কবিতা নিত্য দিনে লিখি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি নবী তোমার প্রেম কবিতা নিত্য দিনে লিখি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি নবী তোমার প্রেম কবিতা নিত্য দিনে লিখি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি নবি তোমার প্রেম কবিতা নিত্য দিনে লিখি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি